الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد قال الله تبارك وتعالى قل أبي الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم صدق الله العظيم قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من بدل دينه فاقتلوه ভ্রাক্রান্ত হৃদয়ে কিছু কথা বলা সারা উপায় দেখা যাচ্ছে না রসুল সাল্লাহ আলহিহাল্লাম সম্পর্কে যেই পরিমাণ কটুক্তি এবং জঘন্য অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে পৃথিবীর ইতিহাসে মুসলিম অমুসলিম নির্বিশেষে কারো দ্বারা এই ধরনের ঘটনা পূর্বে ঘটেছে বলে আমাদের কমপক্ষে জানা নেই বর্তমানের এই গণতন্ত্রের স্বাধীনতার নামে গণতন্ত্র নামীয় এই জারজ এবং বহুগামী এই পেশা ব্যবস্থার কুসন্তান হল এই সমস্ত নাস্তিক এবং মূর্তার শৈতানগুলো এই পেশা মহিলার ঘরে যে সন্তান জন্মিবে এদের রুচি এদের আচার আচরণ এদের কথাবার্তা সেই প্রকারের হওয়াটাই স্বাভাবিক এর নমুনা আমরা কিছু দেখতে পাই এই কুখ্যাত রাজীব এবং তার চেলাপেলা সাঙ্গপাঙ্গ এই দলকলদের উক্তিতে রসুল সাল্লাম সম্পর্কে তারা যে পরিমাণ জঘন্য উক্তি করেছে এগুলি কোনো ব্যক্তি যার সামান্যতম বিবেক বুদ্ধি আছে উচ্চারণ করারও সাহস রাখে না এই জন্য তার এই জঘন্য উক্তিগুলিকে আমরা উচ্চারণ করতেছি না পেপারে পত্রিকায় মুসলিম জনসাধারণ এগুলি আপনারা দেখে নিতে পারেন সে মোহাম্মদ সাল্লাহ আলাইসলামকে মোহাম্মদ আহমদ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালামকে আবু বকরি তাহাজুদের নামাজকে বেশালয়ে যাওয়ার একটা সুতা সজদাকে অপকর্মের পর নিজেকে স্বস্তি দেওয়ার জন্য উপর হইয়া পৈরা থাকার সাথে তুলনা করা এইভাবে সে ইসলামের বিভিন্ন বিধানগুলিকে শেয়ারগুলিকে প্রতীকগুলিকে বিকৃতভাবে উপস্থাপন করেছে কোন মুসলমান এগুলিকে পড়তে পারে বা এইগুলোর দিকে দৃষ্টি দেওয়ার পর সে নিজেকে স্থির রাখতে পারে এটা কল্পনাই করা যায় তার এই সমস্ত জঘন্যক্তির পর যদি কোনো মুসলমান চুপ হয়ে বসে থাকে বা এটাকে সমর্থন জানায় তাকে কোনোভাবেই মুসলমান বলা যায় না কিন্তু বড়ই পরিতাপের বিষয় হল যে বর্তমান শাসক বর্গ তারা শুধু এই সমস্তগুলিকে নীরবে হজমই করতেছে না বরং এই সমস্ত কুলাঙ্গারদের পৃষ্ঠপোষকতা এবং তাদের সহায়তা করে যাচ্ছে তাদেরকে বিভিন্ন ভাবে সম্মান এবং সাধুবাদ ও বাহবা দিয়ে যাচ্ছে জাতীয় সংসদে এই সমস্ত কুলাঙ্গারদের নামে সুখ পাঠ করা হয় তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হয় তাদের জন্য সুখ প্রস্তাব পেশ করা হয় তো মূলত এই সমস্ত গণতন্ত্রের এই কুফল হলো এগুলি এটাই প্রমাণ যে গণতন্ত্র যে একটা কুপুরি মতবাদ যে এর শাখা প্রশাখা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই কুপুরিটাকে সাদরে গ্রহণ করতেছে বাস্তবে আমরা দেশের মধ্যে যে সংবিধান যেই গণতান্ত্রিক ব্যবস্থা এর অধীনে বসবাস করতেছি এই গণতান্ত্রিক ব্যবস্থার স্লোগানই হল যে যে যা ইচ্ছা তা বলবে যে যা ইচ্ছা তা করবে মানুষ মনের চাহিদায় চলতে থাকবে এই গণতন্ত্রের মূল বক্তব্যই হইল যে মানুষের হাওয়া খাহেসাত অনুযায়ী সে কি করবে চলবে এর মধ্যে কেহ কোনো বাধা প্রদান করবে না এটাকেই গণতন্ত্রের মূল মন্ত্র ধরা হয় আর এটা কোরআনে করিমের ইসলামের একেবারে সম্পূর্ণ বিপরীত একটি মতবাদ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে স্পষ্ট বলেছেন যে যারা নাকি নিজের খাহেসাতের পিছনে চলে সে ধ্বংস এবং গুমরা হয়ে আসে أفمن اتخذ إلهه هواه وأضله الله على علم যেই ব্যক্তি নিজের চাহিদাকে খাহেসাতকে নিজের উপাস্য বানিয়েছে তো গণতন্ত্রের মূল বক্তব্যই হইল যে সাধারণ জনগণের বেশিরভাগ মানুষের চাহিদা যেটা সেটাকে মূল্যায়ন করা হবে সেটা বৈধ আর এই চাহিদার পরিপন্থী যেটা সেটা পুরাণ অনুযায়ী হোক হাদিস অনুযায়ী হোক আল্লাহর বিধান অনুযায়ী হোক সেটা অবৈধ এই গণতন্ত্র ব্যবস্থাটাই হইল আল্লাহ তাল্লাহর দিনের বিপরীত একটা দিন যেখানে দিনের বিধিবিধানের কোন তোয়াক্কা করা হয় গণতন্ত্রের মধ্যে স্বাধীনতা দেওয়া আছে কিসের বাক স্বাধীনতা মানুষের লেখার স্বাধীনতা বক্তব্যের স্বাধীনতা যা ইচ্ছা তা বলবে যা ইচ্ছা তা খাবে যা ইচ্ছা তা করবে সে এখানে অন্য কেহ বাধা দেওয়া হলো গণতন্ত্রের উপর কি করা আঘাত এখন রসুল কেউ যদি কেহ কি বলে যারো সন্তান বলে রসুলের নামে এই মুরতাদরা কি বলেছে তারা বলেছে যে মোহাম্মদ কুচ্চাপাবাদ ছিল তার কোন বাপের ঠিকানা ছিল না সে নিজেকে জাতে ওঠানোর জন্য ইব্রাহিম নামীয় একটা অস্তিত্বহীন ব্যক্তিকে নিজের বাপ বইলা পূর্বপুরুষ বইলা সে ঘোষণা দিচ্ছে এমন বক্তব্য যা যেই গণতন্ত্রের মাধ্যমে দিতে পারে এবং যে গণতন্ত্রের দৃষ্টিতে বৈধ এবং যেই গণতন্ত্রের সেই বেশ এই ধরনের গণতান্ত্রিক সন্তানদেরকে যে প্রশ্রয় দিতেছে সেই ব্যবসাদের অবস্থা কোথায় যেই ব্যবসারা তাদের এই সন্তানকে প্রশ্রয় দিতেছে পৃষ্ঠপোষকতা দিতেছে তাদের অবস্থান কোথায় তাদেরকে ব্যবসা বলা ছাড়া উপায় কি গণতন্ত্র নামই হইল বহুগামিতা গণতন্ত্র অর্থ কি বহু দলীয় বহু ব্যক্তিও বহু চাহিদার সমন্বয় যেখানে কি করবে হবে বহুগামিতা একটা শব্দ আছে বাংলাতে এটাও একটা কি গণতন্ত্রের মধ্যে বহুকামিতা এটাও একটা স্বাধীনতার বিষয় গণতন্ত্রীয় মা গণতন্ত্রীয় এই ব্যবসারা তাদের এই সন্তানগুলিকে কি দিতেছে পৃষ্ঠপোষকতা দিতেছে যার কারণে আমরা দেখি যে তাদের দলীয় নেত্রীর বা দলীয় নেতার বিরুদ্ধে যদি কিছু বলা হয় তারা রাগে অগ্নিশর্মা হয়ে যায় তাদের বিভিন্ন বাহিনী লেলায়া দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সেই রুহুল আমিন সে ওই কোন প্রধানমন্ত্রী না শেখ মুজিবের বিরুদ্ধে কি বলেছে এই জন্য তার বিরুদ্ধে ছয় মাসের দণ্ড হয়ে গেছে কোন ওয়াজের মধ্যে কোন মৌলানা মনির মনিরুল ইসলাম সে মন্ত্রী মন্ত্রী পরিষদ এইগুলির ব্যাপারে কি কটুক্তি করেছে তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়ে গেছে তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে এইভাবে বিভিন্ন খানে এই সরকার সরকার প্রধান বা তাদের দলীয় ব্যক্তিদের ব্যাপারে কটুক্তির কারণে তাদেরকে জেলখানায় করা হয়েছে সেই জায়গায় রসুল সাল্লাহ আলহিহাল্লাম যাকে আল্লাহ পাক সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন আল্লাহ পাক যার সম্পর্কে বলেছেন আপনার সম্মানকে আমি সবচেয়ে ঊর্ধ্বে রেখেছি ইন্নাকালা আলা ফুলকিন আজিম আপনি হলেন মহান চরিত্রের অধিকারী আল্লাহ পাক নিজের নামের সাথে যার নামকে সংযুক্ত করে দিয়েছে আমরা মুসলমান এই কালিমায় বিশ্বাসী লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই প্রান্তীয় নবীকে এইভাবে ভাবে পেশ করার পরও এই সমস্ত জঘন্য এই গণতন্ত্রীরা নারীরা বেশ্যারা এই সমস্ত তাদের সন্তানদেরকে পৃষ্ঠপোষকতা দিতেছে তাদেরকে প্রশ্রয় দিতেছে তাদেরকে তাদের সশস্ত্র বাহিনী দিয়া পাহারা দিতেছে অথচ তাদের ব্যাপারে উচিত ছিল কি করা তাদের ব্যাপারে কোরআনে কারিমের স্পষ্ট বিধান হল যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেয় দুনিয়া ও আখেরাতে তাদের উপর অভিশাপ আল্লাহ তালা তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি তৈরি করে রেখেছেন এদের ব্যাপারে আল্লাহ পাকের হুকুম হলো যে ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহু যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ানোর মাধ্যমে যারা আজাবের এবং লানতির উপযুক্ত হয়েছে এ সমস্ত মুশ্রিকদেরকে যেখানে পাও তোমরা তাকে হত্যা করে এরা তো রসুল এবং আল্লাহকে কষ্ট দেওয়ার মাধ্যমে তারা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের শাস্তির উপযোগী হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক বড় ধৈর্যশীল আল্লাহ পাক তার শত্রুকে তার রসুলের শত্রুকে সাথে সাথেই ধরে ফেলে না আল্লাহ পাক বলেছেন যে জন্য কষ্ট পাওয়ার জন্য জাহান্নাম যথেষ্ট এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সাথে সাথে ধরেন না কিন্তু আল্লাহ পাক তার প্রিয় বন্ধাদেরকে তার আপন জনদেরকে একটা নির্দেশ দিয়ে রাখছেন যে আমার যারা শত্রু আমাকে যারা কষ্ট দেয় আমার বন্ধু নবীকে যারা কষ্ট দেয় তারা শাস্তির উপযোগী নগদই তারা শাস্তির উপযোগী আর এই নগদ শাস্তিটা তাদের উপর প্রয়োগ আমি করব তোমাদের মাধ্যমে তোমাদের উপর ফরজ তোমাদের উপর আমি কর্তব্য দিয়ে দিয়েছি যে ওদেরকে তোমরা শাস্তি দাও কতিলু হুম তাদের সাথে তোমরা কি করো কিতাল করো যুদ্ধ করো আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন তোমাদের হাতে এইসব নাস্তিক মুরতাদ ব্লগার চক্রের ব্যাপারে ইসলামের বিধান এই আল্লাহ পাখির স্পষ্ট ঘোষণা এখানে আমার আর আপনার উমুকের তুমুকের কোন পদ্ধতি খুঁজে বার করার কোন প্রয়োজন নেই আল্লাহ পাখি স্পষ্ট বলে দিয়েছেন যে তাদেরকে তোমরা তাদের সাথে কিতাল করো যুদ্ধ করো আল্লাহ পাক তোমাদের হাতে তাদেরকে শাস্তি প্রদান করবেন আল্লাহ তুকাতিলুনা কওমান সেই জাতি গোষ্ঠীর সাথে তোমরা কি যুদ্ধ করবে না যারা নিজেদের প্রতিজ্ঞাকে ভঙ্গ করেছে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করে এসেছিল আলমে আল্লাহের মধ্যে যে আমরা তোমাকে কি মানি রব্বানি আমরা তোমার বিধানকে গ্রহণ করেছি সেই প্রতিজ্ঞা গুলো যারা নাকি কি করেছে ভঙ্গ করেছে রসুল আর যারা রসুলকে বহিষ্কার করার ইচ্ছা করেছে রসুলকে এই পরিমাণে এইভাবে লাঞ্ছিত করা এইভাবে রসুল সাল্লামের অপমান করা এটা কি রসুলকে বের করা দেশ থেকে তারা দেওয়ার চেয়ে কম জঘন্য করা তারাই তোমাদের উপর প্রথম আক্রমণ শুরু করে দিয়েছে রসুলের বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করে দিয়েছে রসুলের উপর এই জঘন্য আক্রমণ করেছে এদের সাথে তোমরা যুদ্ধ কেন করতেছো আল্লাহ পাক বলতেছেন আর তার তাহসাউনাহুম এই সমস্ত কুলাঙ্গারদেরকে নাস্তিক মুরতাদদেরকে তাদের পৃষ্ঠপোষকদেরকে তাদের এই ঘটদেরকে তাদের এই ব্যবসা বেশ্যা জননীদেরকে তোমরা ভয় পেতেছ অথচ আল্লাহ পাক হলেন উপযুক্ত যে তাকে তোমরা ভয় করবা যদি তোমাদের ইমান থেকে থাকে বিশ্বাস থেকে থাকে আল্লাহর উপর তাহলে এই সমস্ত কুলাঙ্গার গুলিরে এদের পৃষ্ঠপোষক গুলিরে এদের ফেরাউন গুলিরে ভয় না পায় আল্লাহকে ভয় পাও আল্লাহ হুকুম পালন করো তাদের জন্য পিতাল করো তাদের সাথে যুদ্ধ করো আল্লাহ তোমাদের সাথে আছে চালাবে আল্লাহ পাকও তার কৌশল প্রয়োগ করবেন আর আল্লাহ পাক হলেন সর্বোৎকৃষ্ট কৌশল প্রয়োগকারী তোমরা সামনে বাড়ো আল্লাহ পাক তোমাদের হয়ে কি করবেন যুদ্ধ করবেন এখানে দুইটা দল পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ পাক যে এই সমস্ত মুশ্রিক এই সমস্ত নাস্তিক এই সমস্ত অবাধতাদের বিরুদ্ধে চিকিৎসা হইল তোমাদের কি করা হাদিসে বলেছেন মধ্যে এসেছে যে যে নাকি তার ধর্ম পরিবর্তন করে ফেলে তাকে তোমরা কি করে দাও হত্যা করে দাও স্পষ্ট ঘোষণা মহাবিনে জবাল আবু মুসা সারি রাজি আল্লাহ তালা দুইজনকে রসুল সাল্লাহ ইসলাম ইয়ামানের দুই অঞ্চলে গভর্নর হিসেবে পাঠিয়েছিলেন একবার মুহাজিবনে জবাল রাজি আল্লাহ তালহু আবু মুসা সারি রাজি আল্লাহ তালহুর এলাকায় গেলেন গিয়ে দেখেন যে তার মজলিসের মধ্যে তার সভায় তার বৈঠকখানায় মানুষের যত্ন একজন মানুষকে নিয়ে আসা হয়েছে তার ঘাড়ে হাত বাঁধা মহাজিবনে জবাল জিজ্ঞেস করলেন যে এই লোককে এইভাবে ঘাড়ে হাত বেঁধে রাখা হলো কেন আবু মুসা সারি জব দিলেন যে এই লোক ইসলাম গ্রহণের পর মোরতাদ হয়ে গেছে জবাল তার উট থেকে না নেমেই বলতেছেন যে আমি ততক্ষণ নামবো না যতক্ষণ তাকে হত্যা না করা হবে যতক্ষণ হত্যা না করা হয়েছে ততক্ষণ তিনি নামতে রাজি হন নাই তো সাহাবাই একরামের অবস্থান ছিল এই মুরতাদের ব্যাপারে এমন সময়ে যখন নাকি আরবের বিভিন্ন মুরতাদ হয়ে গেছে একদল ইসলামের জাকাতকে অস্বীকার করে দিয়েছে অনেকগুলো তো একেবারে মুরতাদি হয়ে গেছে দিন ধর্ম ছেড়ে দিয়েছে আরেক দল তারা ইসলামের কিছু বিধান ছাড়ছে সম্পূর্ণ ইসলাম ছাড়া নাই কালিমা পড়ে তারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে বিভিন্ন কাজকর্ম সব ঠিক রাখছে শুধু তারা বলতেছে যে আমরা এই এখন কি দিব না জাকাত দিব তাদের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তারা পদক্ষেপ নিয়েছেন কি তাদের ব্যাপারে মুজাহিদ বাহিনী পাঠিয়ে দিয়েছেন যুদ্ধ বাহিনী পাঠিয়ে দিয়েছেন খালিদ নেতৃত্বে তাদের বিরুদ্ধে যুদ্ধের অভিযান পরিচালনা করেছেন সাহাবাই গ্রামের অনেকেই এই ক্ষেত্রে একটু দ্বিমত পোষণ করতেছিল প্রাথমিক ভাবে যে তারা তো কালিমা করে নামাজ পড়ে রোজা রাখে তারা এই হজ করে তারা তেলাওয়াত করে এদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ পরিচালনা করবেন ধর্মের মধ্যে সামান্য ত্রুটি আসবে আর আমি জীবিত থাকবো এটা হতেই পারে না গুহার সঙ্গী অবশ্যই আল্লাহ তালা তার দিলের মধ্যে সত্যকে ঢেলে দিয়েছে হকটা তার সামনে স্পষ্ট হয়ে গেছে আবু বকরের দিলকে আল্লাহ তালা হকের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আবু বকরের দৃঢ়তার পর সাহাবাই কেরামেরও বুঝে এসে গেছে বিষয়টা পুরা সাহাবাই কেরামের এজমা হয়েছে যে হ্যাঁ ইসলামের বিধানের ব্যাপারে এই ধরনের ব্যবধান সৃষ্টিকারীদের ব্যাপারে চিকিৎসা এটাই যে তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হয় أجمع الصحابة على قتل المرتدين বাদায় সোনায় রেবারত যে সব সাহাবে کرام এই কথার উপর একমত হয়েছে যে মুরতাদদের শাস্তি হলো তাদেরকে কি করে দেওয়া হত্যা করে দেওয়া এই আল্লাহ পাকের কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না সাহাবাইকের আমার আমল উম্মতের উপহাদের এজমা যত کرام আছেন কাজী ইয়াল সত্তাবি ইসাকের রাহ হয় তারা সবাই উম্মতের এজমা বলেছেন যে যারা নাকি রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে গালিগুলোজ করবে এই ধরনের মুরতাদদের শাস্তি একমাত্র কি তাদেরকে হত্যা করে এই ব্যাপারে কোনো দিমত নেই শুধু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জিম্মি মুরতাদদের ব্যাপারে একটু দ্বিমত পোষণ করেছেন নতুবা এই মুসলিম নামধারী মুরতাদদের ব্যাপারে কারোই কোনো দ্বিমত নাই যে তাদের একমাত্র শাস্তি কি মৃত্যুদণ্ড তাহলে আমরা দিনের শরীয়তের পরিপূর্ণ বিধান পেয়ে গেলাম যে মুরতাদদের ব্যাপারে ব্যবস্থা হলো কি তাদেরকে হত্যা করা তাদের সাথে যুদ্ধ করা আল্লাহ পাক কোরআন করিমের মধ্যে এই স্পষ্ট বিধান দিয়ে দেওয়ার পরে এখন এই মোরতাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তারা কার পক্ষে যুদ্ধ করিয়া হবে আল্লাহর পক্ষে যুদ্ধ করা করিয়া হবে কোরআনে করিম আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছেন الذين آمنوا يقاتلون في سبيل যারা ঈমানদার তারা আল্লাহর জন্য আল্লাহর পথে কি করে যুদ্ধ করবে এখন এই মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করিয়াদের বিরুদ্ধে যারা যাবে তারাও কি ইমানদারদের দলে থাকবে তারা কার দলের হবে তাগুতের দলের হবে শয়তানের দলের হবে والذين كفروا يقاتلون في سبيل الطاغوت আর যারা কাফের তারা তাগুতের দলে কি করে যুদ্ধ করে এখানে দুইটা দল একেবারে স্পষ্ট রসুল সাল্লাহ হাদিসে বলে গেছেন যে শেষ যুগে ইমান এবং কুফুরির দুইটা সীমা তাবু একেবারে স্পষ্ট পৃথক হয়ে যাবে বাস্তবে এখন আমাদের সামনে সেই পরিস্থিতি এসে গেছে এই রসুল সাল্লাহ আলহিয়াসাল্লামের অবমানি অবমাননাকারীদের রসুল সাল্লাহ ইসলামকে এইভাবে জঘন্যভাবে এই উপস্থাপনকারীদের পক্ষ যারা নিবে তাদের মধ্যে ইমানের বলতে তাদের মধ্যে থাকতে পারে না সে চায় একটা মুসলমান সে চাই বেদাতি হোক চাই জমাতি হোক চাই মাঝহাবি হোক চাইলা মাঝহাবি হোক সে যে কোনো গ্রুপে হোক তার ভিতরে যদি ইমানের সামান্য কিছু থাকে তাহলে এই অবস্থায় সে মুস্তাদের পক্ষে নিতে পারে যার ভিতরে ইমানের কোন নাম গন্ধে নেই এই লোকগুলোই এই মুস্তাদের পক্ষ ওখানে নিতে আমরা দেখতেছি এই সমস্ত গণতন্ত্র নামক এই বেশ্যাবৃত্তির এই জারদ সন্তানেরা এই দেশ স্বাতন্ত্রের যারো সন্তানেরা তারা এই গণতন্ত্রের স্বাধীনতার নামে এই সমস্ত মোরতাদের পক্ষ অবলম্বন করছে তাদের পক্ষ গ্রহণ করছে এই সমস্ত পক্ষ অবলম্বনকারীদের ব্যাপারও আল্লাহ পাক পুরানি কারিমের মধ্যে স্পষ্ট বিধান দিয়ে দিয়ে দিয়েছেন যে কি يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء হে ইমানদাররা তোমরা ইহুদ যারা নাকি আল্লাহর দিনকে তামাশা এবং খেলার বস্তু বানিয়েছে তারা চাই কিতাবধারী হোক চাই কাফের হোক তাদেরকে নিজেদের কি বানায়ও না বন্ধু বানিও না ওমাই ইউয়াল্লিহি যারা নাকি তাদেরকে নিজেদের বন্ধু বানাবে তারা কাদের মধ্যে গণ্য হবে এই সমস্ত মুরতাদদের মধ্যেই গণ্য হবে ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء যদি তারা আল্লাহ এবং নবী আল্লাহ তার নবীর উপর যা নাজেল করেছেন এইগুলির উপর যদি তাদের ইমান থেকে থাকে তাহলে তারা ওই সমস্ত কুলাঙ্গারদেরকে কাফের মুশ্রিকদেরকে কি বানাবে না বন্ধু বানাবে না সুতরাং যারা ওদেরকে বন্ধু বানাইতেছে আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী তারা কি নয় ইমানদার নয় তারা যে ইমানদার নয় শুধু এতটুকুই তাদের মোর্তাদের পক্ষ অবলম্বন করাটাই তাদের ইমানদার না হওয়ার জন্য কি যথেষ্ট শুধু তারা তাদের পক্ষ অবলম্বন করেছে এমন না শুধু যে তারা তাদের মধ্যে ওই কাফের মুরতাদের পক্ষ অবলম্বন করার কি পাওয়া যায় এই পক্ষ অবলম্বন করার তাদের এসে দলবদ্ধ হওয়ার কুফুরি পাওয়া যায় শুধু বিষয়টা এতটুকুই না বরং এই মোরতাদের জন্য যারা যুদ্ধ করতে প্রস্তুতি নেয় দিন প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করে দিন প্রতিষ্ঠার জন্য যারা কি করতেছে চেষ্টা করতেছে এদের বিরুদ্ধে তারা বিভিন্ন ভাবে কি করতেছে নিজেদের বিভিন্ন বাহিনীকে লেলিয়ে দিতেছে নিজেদের বিভিন্ন বাহিনীকে ব্যবহার করতেছে এমত অবস্থায় তাদেরকে মুসলমান বলার কোন অবকাশ নেই এখানে অপ্রাসঙ্গিক হবে না সাইফুল আরব বল আজম মৌলানা হুসাইন মদনী রহমতুল্লাহ এর একটা ফতুয়া পড়ে দেওয়া কারণ এই সমস্ত মুরতাদ নাস্তিক এদের আসল পৃষ্ঠপোষক এগুলি তো হইল যার সন্তান এই সন্তানগুলির বেশ্যা মাটাকে এই বেশ্যা মা হইল এই সমস্ত মুরতাদ সরকারগুলো আর এই সরকারগুলো এই সমস্ত জারত সন্তানগুলির প্রতীক্ষা প্রতিরক্ষা দিতে গিয়া তাদের হেফাজত করতে গিয়া যারা দিন প্রতিষ্ঠা করতে চায় ইসলাম প্রতিষ্ঠা করতে চায় যারা পৃথিবীর মধ্যে মুজাহিদ হিসাবে নাম যাদের এদের বিরুদ্ধে তার অবস্থান নিয়ে আসে কাফের মুসিদদের পক্ষ অবলম্বন করে আসে এই জন্য এই ফতোয়া তারপরে দিচ্ছি সাইফুল হিন্দ মাহমুদ সাইফুল আরব আজম মৌলানা হুসাইন মহম্মদ রহমতুল্লাহ আলাইহী মুসলমানদেরকে হত্যা করার তিনটা প্রকার উল্লেখ করেছেন এর মধ্যে তিনি তৃতীয় প্রকারটা বলেছেন কি কোন মুসলমান কাফেরদের পক্ষ নিয়ে তাদের সাহায্য ও বিজয়ের জন্য মুসলমান বিরুদ্ধে লড়াই করে অথবা যুদ্ধে তাদের সহায়তা করে কিংবা যখন মুসলমান ও কাফেরদের যুদ্ধ চলতে থাকে তখন কাফেরদেরকে সমর্থন জানায় আমাদের এই সমস্ত শাসকগুলি কি মুসলমান আর কাফেরদের বিরুদ্ধে যে পৃথিবী যুদ্ধ হইতেছে সেখানে তারা কাফেরদের পক্ষ করি না তারা বলতেছে না যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সেই সমস্ত গুরুদের আমেরিকা জাতিসংঘ ওদের পক্ষে এটা কি তাদের মুখের স্পষ্ট বক্তব্য না সন্ত্রাসের বিরুদ্ধে বলতে তারা সন্ত্রাস আমেরিকা জাতিসংঘ কাফেররা এই সমস্ত বদিনরা সন্ত্রাস বলে কিসের জিহাদকে তারা সন্ত্রাস বলতেছে এমত অবস্থায় উপরোক্ত অপরাধটি কুপুরি ও সীমালঙ্গনের চূড়ান্ত পর্যায়ে পরিণত হয় এবং ইমান ধ্বংস ইসলাম শূন্যতার এমন জঘন্য নিকৃষ্ট অবস্থায় পৌঁছে যায় যার চেয়ে মারাত্মক কুপুর ও কুপুরি কর্মকাণ্ড কল্পনাও করা যায় না অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষ অবলম্বন করাটা কুপুরি এমন পর্যায় যেই পর্যায়ের পরে কুপুরি আর কি করা যায় না কল্পনা করা যায় না বিশ্বে কোনো মুসলমানের পক্ষে করা সম্ভব অথবা কোনো মুসলমানের কল্পনায় আসতে পারে এমন যাবতীয় পাপ সমস্ত সীমালঙ্ঘন সকল অপবিত্রতা এবং সর্বপ্রকার অবদ্ধতা এই অপরাধের সামনে তুচ্ছ হে মুসলমান যে মুসলমান এতে লিখতে হবে সে নিশ্চিত কাফের এবং নিকৃষ্টতম কাফের এই সমস্ত শাসক বর্গ এই অপরাধে অপরাধী কিনা মুসলমান মুজাহিদদের বিরুদ্ধে তারা কাফেরদের সঙ্গ এবং মৈত্রিতায় আবদ্ধ কিনা সে শুধু মুসলিম হত্যায় জড়িত হয়েছে এতটুকুই নয় বরং ইসলামের বিরুদ্ধে হক এর শত্রুদের আনুগত্য সহায়তা করেছে এবং এটি সকলের অক্ষমতে সর্বসম্মতিক্রমে কুফরের শরীর স্পষ্ট কুফর এমত অবস্থায় শরীয়ত যখন অমুসলিমদের সাথে কোনো প্রকার মহব্বতের সম্পর্কেরও বৈধতা দেয় না সেক্ষেত্রে যুদ্ধে স্পষ্ট সহযোগিতার পরেও কি করে ইমান ও ইসলাম বাকি থাকতে পারে এই জন্য এই সমস্ত মূর্তার শাসকদের কুফুরির ব্যাপারে স্পষ্ট কুফুরির ব্যাপারে কোন মুসলমানের যার সামান্য ইমানের সোয়া আছে কোন সন্দেহ থাকতে পারে না এছাড়াও এই মোরতাদ সরকারগুলোর নিরাপত্তা দানকারী বাহিনী সমূহ যেমন রেড আর্মি বিডিআর পুলিশ ইত্যাদি হচ্ছে কুফুরের বাহিনী এবং তাদের তাদের সাথে যুদ্ধ করাও আমাদের উপর ফরজ এরাই মুক্তাদ সরকারের নির্দেশ ক্রমে আন্দোলনরত আলেম উলামাকে হয়রানি করছে আলেম উলামাদেরকে শান্তিপূর্ণভাবে কোনো সমাবেশ কিংবা মত বিনিময় পর্যন্ত করতে দিচ্ছে না এরাই এই তৌহিদি জনতার বিপক্ষে অবস্থান নিয়েছে আর এই সমস্ত সরকার গুলির এই মোরতাদ হয়ে যাওয়ার আরো স্পষ্ট কিছু কুফুরির বিষয় উল্লেখ করা যাইতেছে যেন মুসলমানদের এই ব্যাপারে কোনো সংশয় না থাকে আল্লাহ মদকে হারাম করেছেন আর এই সরকার গুলো মদকে হালাল করে দিচ্ছে মদের লাইসেন্স দিচ্ছে আল্লাহ জিনাকে হারাম করেছেন আর এই সরকার গুলো প্রতিটা বৃত্তির জন্য লাইসেন্স দিচ্ছে আল্লাহ সুদকে হারাম করেছেন সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আর এই মোর্তাদ সরকারগুলো সুদের ভিত্তিতে পুরো অর্থনীতি পরিচালনা করছে সুদের ভিত্তিতে ব্যাংক পরিচালনার লাইসেন্স দিচ্ছে অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন তারা কি জাহিলিয়াতের বিচার ফাইসালা কামনা করে আল্লাহ অপেক্ষা বিশ্বাসীদের জন্য উত্তম ফাইসালাকারী আর কে এদের এই তারা নিজেদের এই গণতন্ত্রের এই কুফুরি মতবাদ গ্রহণের পিছনে তাদের উক্তি সেটাই সেটা নাকি কোরআনে কারিমে আল্লাহ তালা উল্লেখ করেছেন যে এই সমস্ত লোকগুলো আল্লাপাকের পাকের নাজিলকৃত বিষয়কে যারা অপছন্দ করে তাদের কাছে গিয়ে কি বলে যে কিছু কিছু বিষয়ে আমরা তোমাদেরকে মানব এই মুরতাদরা এই সমস্ত শাসকরা মুসলমানদেরকে ঢোকাই ফেলে ইসলামের কিছু ব্যক্তিগত কাজকে নিজেদের মধ্যে দেখায় এই সমস্ত এই গণতন্ত্রী যে দলই হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জাসদ হোক বাসদ হোক সবগুলি একই গণতন্ত্র মানে সবগুলি হইল এই আয়াতের অন্তর্ভুক্ত যে তারা বলে যে আমরা ইসলামের কিছু বিষয় মানব কিছু বিষয়ে আমরা কাফের মুর্শেকদের কি করব অনুসরণ করবো জাহালিকে বিয়ান্নম ফলু লিল্লাদিনা কারিহু মানাজ্জালাল্লাহু আল্লাহ পাকের নাজেলকৃত বিষয়কে যারা পছন্দ করে না সেই সমস্ত পশ্চিমারা সেই সমস্ত ইহুদি খ্রিস্টানরা নাসারারা তাদেরকে কি বলে কিছু কিছু বিষয়ে আমরা তোমাদেরকে কি করবো মানবো অর্থাৎ রাষ্ট্র চালানোর ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে আইন আদালতের ক্ষেত্রে আমরা তোমাদের আনুগত্য করবো তা ব্যক্তিগত নামাজ কালাম রোজা এগুলির ব্যাপারে আমরা নিজেদের ধর্ম কি করবো পালন করবো আল্লাহ তালা এদের ব্যাপারে কি বলতেছেন আল্লাহ তালা তাদের এই গোপন ফলাফল অবশ্য খুব ভালোভাবে জানেন فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم কি অবস্থা হবে যখন ফেরেস্তা তাদের আত্মা হরণ করে নিবে এমত অবস্থায় যে তাদের পাশায় এবং তাদের চেহারায় মারতে থাকবে আঘাত করতে থাকবে শাস্তিতে থাকবে আসলে ইসলামের মধ্যে কিছু বিধান মানা কিছু বিধান না মানা এর অবকাশ নেই এটার নাম ইসলাম না ধর্ম না মিনু না বিবাহিল কিতাব ও তাক বিবাহ তোমরা আল্লাহর বিধানের কিছু মানবে আর কিছু মানবে না জাজা উমাইয়া মিনকুম ইল্লা ফিল দুনিয়া কিয়ামাতি ইলা আশাদ্দিল আযাব এমনটি যে করবে তার প্রতিদান দুনিয়ার জীবনেও লাঞ্ছনা কিয়ামতের দিনও তারা কঠিন শাস্তির মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হবে কিছু মানা কিছু না মানা এটা কি নয় দিন কোরআন করিমের বিভিন্ন জায়গায় আল্লাপাক এই বিষয়টাকে জঘন্য ভাবে প্রত্যাখ্যান করেছে জঘন্য হিসেবে আখ্যায়িত করেছেন যে কিছু মানা কিছু না মানা এটা মুসলমান দিন হতেই পারে না এই বিষয়ে আর লম্বা আলোচনা এখন করা হলো না এই জাতীয় সমস্যা এই জাতীয় সমস্যার ক্ষেত্রে এখন করণীয় কি আমাদের আল্লাহ পাক বলে দিয়েছেন যে কাফেরদের পক্ষ থেকে এই ধরনের আক্রমণগুলি চিরদিন থাকবে ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا কাফেররা চিরদিন তোমাদের বিরুদ্ধে কি করতে থাকবে কিতাল করতে থাকবে যুদ্ধ করতে থাকবে আক্রমণ পরিচালনা করতে থাকবে তোমাদের দিন থেকে ফিরানোর জন্য যদি তাদের ক্ষমতায় কি করে কুল হয় কাফেররা যখন তোমাদের বিরুদ্ধে চিরদিন এইভাবে টিকাল করতে থাকবে তোমাদের ধর্ম থেকে ফিরানোর জন্য তোমরা ধর্ম রক্ষার জন্য তাহলে কি করবে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কিলু হুম তাদের বিরুদ্ধে তোমরাও কি করো টিকাল করো কুতিবা আলাইকুমুল কিতাল তোমাদের জন্য কি ফরজ করা হলো কিতাল ফরজ করা হলো যুদ্ধ ফরজ করা হলো ওয়াকাতিলুহুম তাদের বিরুদ্ধে তোমরা কি করো যুদ্ধ করো হাত্তা লা তাকুনা ফিতনা তাহলে কি থাকবে না ফিতনা থাকবে না কুফুরির ফিতনা থাকবে না মুরতাদের ফিতনা থাকবে না শিরকের ফিতনা থাকবে না বিদাতের ফিতনা থাকবে না দিন উলিল্লাহ দিন কার জন্য হয়ে যাবে আল্লাহর জন্য হয়ে যাবে দিন আল্লাহর জন্য বিজয়ী করা ফিতনা নির্মূল করা এটা আল্লাহ পাকের হুকুম আল্লাহর বন্দাদের প্রতি স্বাভাবিক সব মানুষের উপর তো হুকুম আসেই বিশেষভাবে আলেম ওলামা যারা ওরাসত আলাম দিয়া তাদের উপর আরো এই হুকুমটা বেশি প্রযোজ্য কারণ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন কিসের জন্য দিনকে বিজয়ী করার জন্য ব্যক্তিগত নামাজ রোজা শুধু এইগুলি আঞ্জাম দেওয়ার জন্য না والذي بعث رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله আল্লাহ পাক তার রসুলকে পাঠিয়েছেন সত্য দিন সহ এবং হৃদয়ের সহ এটাকে সব দিনের উপর কি করার জন্য বিজয়ী করার জন্য দিনকে বিজয়ী করা হলো এটা রসুল সাল্লামের কি প্রেরণের উদ্দেশ্য আম্বিয়া যারা তাদেরও কাজ হবে দিনকে বিজয়ী করার জন্য কি করা চেষ্টা করা ব্যক্তিগত আবাদত বন্দিগি এটা মানুষের চেয়ে নবীদের চেয়ে ফেরেস তারাও স্বাভাবিকভাবে সংখ্যার দিকে লক্ষ্য করলে দেখা যাবে অনেক বেশি আকারে করতেছিল আকাশের এমন আধার জায়গা নাই যেখানে কোন ফেরেস্তা সর্দার অবস্থায় নাই যে না কোনো অলসতা না কোনো তাদের অবসাদ না কোনো ক্লান্তি না কোনো তাদের অব্যাহতি একেবারে অভিরম আল্লাহর এই আবাদত বন্দিগিতে তারা আল্লাপাক মানুষ বানিয়েছেন সেই ধরনের কিছু আবাদতের জন্য না না এই দিনকে দুনিয়ার মধ্যে কি করার জন্য বিজয়ী করার জন্য এই জন্য এখন আলেমদের দায়িত্ব মানুষের সামনে আল্লাহ পাকের এই বিধানটা কি কি করে দেওয়া স্পষ্ট করে দেওয়া আলেমদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ফরজ হুকুম এটাও যে আল্লাহ পাক যে বিষয়ে যে ফাইসালা দিচ্ছেন সেই ফাইসালাটা তোমরা মানুষদেরকে শোনায় দেও এর মধ্যে যা বিপদ আপদ আসার এটাকে বরণ করে যদি মানুষের পক্ষ থেকে বিপদ আসবে বলে মানুষে কিছু মনে করবে বলে আল্লাহ পাকের এই ফরজ বিধানটাকে শোনানো না হয় তাদের ব্যাপারে আল্লাহ পাক কি ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযীনা মা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা লিন লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন আল্লাহ পাক যে হেদায়েত এবং স্পষ্ট বিধান কোরআনে নাযিল করেছেন আল্লাহ পাক বলতেছেন আমি নাযিল করার পরেও যারা এইগুলিকে গোপন রাখে এদের প্রতি আল্লাহর অভিশাপ সমস্ত অভিশাপকারীদের অভিশাপ কারণ আল্লাহ পাকের হুকুম মানুষদেরকে জানানো না না জানানোর কারণে মানুষ আল্লাহর হুকুম পালন করতে পারতেছে না মানুষের রূপ দূর হইতেছে না সমস্যা দূর হইতেছে না মানুষের দিন আসতেছে না ফেতনা দূর হইতেছে না এখন এই তারা বদিনের বদিনীতে থাকার কারণ হইল যে তাদের সামনে হকটা কি হয় নাই স্পষ্ট হয় নাই এই জন্য তাদের পক্ষ থেকে এই সমস্ত আলেমদের প্রতি কি পড়তেছে লানত পড়তেছে যেমন নাকি হক আলেমদের ব্যাপারে সারা সৃষ্টি জগৎ আল্লাহর কাছে কি করে সেই টানুফি জৌফিল মা পানির ভিতরে মাছ পর্যন্ত আলেমের জন্য কি করে দোয়া করে আবার সেই আনিমের জন্য সব লাভকারীরা পানির ভিতরের মাছ একেবারে সাগরের নিচের সেই জন্তু জানোয়ার সেই পাহাড়ের ভিতরে সেই কীট পতঙ্গ সেই জঙ্গলার বন্য জন্তু জানোয়ার সব কিছু আলমের জন্য কি করতে থাকে যখন নাকি সে হককে কি করে গোপন করে মর্যাদা যেমন এর দায়িত্ব দায়িত্বটাও কি তেমন এই ক্ষেত্রে রসুল সাল আলহি আসাল্লামের পদক্ষেপ কি ছিল আলহিহাস্লাম দেখেন দিনকে প্রতিষ্ঠা করার জন্য দূর করার জন্য কার্যকরী যে পদক্ষেপটা গ্রহণ করেছিলেন সেটা কি ছিল রসুল যখন জিন্দিগিতে ধরেছেন আল্লাহর হুকুম অনুযায়ী দিন কি হয়ে গেছে প্রতিষ্ঠিত হয়ে গেছে সাহাবাই কালাম রাসুলের পরে দিনকে সারা পৃথিবীর মধ্যে সাজায় দেওয়ার জন্য প্রতিষ্ঠিত করার জন্য সারা পৃথিবী থেকে ফিতনা পুকুরি সিরিকের অন্ধকার দূর করার জন্য কোন ব্যবস্থাটা গ্রহণ করেছেন ইতালের ব্যবস্থায় গ্রহণ করেছেন এটা একেবারে স্পষ্ট আল্লাহ পাকের ঘোষণা রসুল সাল্লাহ আমলা সাহাবাই কালামের জিন্দিগি এই এখন আমাদের জন্য বিধানটা কি স্পষ্ট এই জন্য রসুলেন কেতালের ব্যাপারে কি করে গেছেন উৎসাহিত করে গেছেন আল্লাহ বাকি রসুলকে বলেছেন হারিদিন মিনিনা আলাল কেতাল মুমেনদেরকে যুদ্ধের জন্য কি করেন উৎসাহিত করেন ওলামারা হলো ওরাসাতুল আম্বিয়া আম্বিয়াদের কাজটা ওলামাদের কাজ আম্বিয়ারা উৎসাহিত করছেন কেতালের জন্য এই ওরাসাতুল আম্বিয়াও যারা তারা কি করবে কেতালের জন্য কি করবে উৎসাহিত করবে বিশেষত যখন নাকি ফল ফরজে আইন হয়ে আছে সমস্ত ফুকাহাই কেরামের অক্ষমতে সমস্ত নুসুসের আলোকে বর্তমান পরিস্থিতিতে কেতাল কি হয়ে আছে ফরজে আইন হয়ে আছে শুধু ফরজে না ফরজে আইন হয়ে আছে শুধু ফরজে আইন কিনা বরং আহাম্মু ফরুজিল আয়ান সমস্ত ফরজে আইনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কারণ মুসলমানদের দিফাটা দিনের ব্যাপারে প্রতিহত ব্যবস্থাটা যদি ঠিক না থাকে দিনের কোন বিষয় ঠিক থাকবে কোরআন কারিমে সব বলে দিয়েছেন আল্লাহ তাআলা ওয়ালাউলা দাফউল্লাহি الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثير যদি নাকি প্রতিহত ব্যবস্থা না থাকে সব আবাদতখানা এবং মসজিদ যেখানে বিশ বেশি আল্লাহের নাম নেওয়া হয় সেটাও কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই যে বুখারা কন ইউরোপে স্পেনে মুসলমানদের এই গুলো মসজিদ গুলো যেখানে বিশ বেশি আল্লাহর নাম নেওয়া হয়েছে সেগুলো ধ্বংস হয়ে গেছে কি কারণে রোনাল ঘোষণের এটার কারণ হয় কোনটা প্রতিহত ব্যবস্থা না থাকে জেহাদ না থাকে এই জেহাদ যদি না থাকে পৃথিবীর মধ্যে অরাজকতা আসবে অশান্তি আসবে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মানুষের কামাইয়ের কারণে অশান্তি কোন কামাইয়ের কারণে কোন কামাইয়ের কারণে আল্লাহ পাক বলতেছেন যে দফা যদি না থাকে তাহলে এই ফাসাদ আসবে ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت السماوات والارض ومن لفسدت الارض ومن فيهن لفسدت الارض এক জায়গায় আল্লাহ বলতেছেন বাহরি বিমা কাসাবাত মানুষের কামাই কারণে জমিনের মধ্যে অরাজকতা অশান্তি বিশৃঙ্খলা কি হইছে সৃষ্টি আর এক আয়াতের মধ্যে বলতেছেন কোন কারণে এই অশান্তির অরাজকতা আসে এই দফা না থাকে কি না থাকলে দফা না প্রতিহত ব্যবস্থা না থাকলে দিনদারদের হাতে যখন শক্তি না থাকবে মুসলমানদের হাতে যখন নাকি তাদের অস্ত্র না থাকবে তখন বদ্দিন দুনিয়ার মধ্যে কি হয়ে যাবে ছড়ায়া যাবে অশান্তি ছড়ায়া যাবে এই জন্য রোলামাই কেরামের দায়িত্ব হইল হকটা বলা এবং রসুল সাল্লাম যেমন ভাবে হক বলে হকের জন্য কি দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন রোলামাই কেরামি হকের পথে কি দেওয়া নেতৃত্ব দেওয়া সেই আজকে আফগানিস্তানের মধ্যে বিভিন্ন অঞ্চলের মধ্যে ওলামাই কেরাম নেতৃত্ব দিয়া কাপের মুস্টেকদেরকে নাকানি চুবানি খাওয়াই দিতেছে মারাটা বাজায় দিতেছে আমেরিকার মতো পরাশক্তি জাতিসংঘের এই সঙ্গ নিয়ে আইসা আফগানিস্তানের মধ্যে হুমরি খাওয়া করছে যেন একটা লুটমাটকে রাখা বলবে আল্লাহ এই মোল্লাদের দ্বারা তাদেরকে নাকানি জীবনে বাস্তবে আল্লাহ পাক কোরআনের আলেমের মধ্যে কোরআনের মধ্যে যে বিষয় রাখছেন পৃথিবীকে সেটা পাবে থেকে এই জন্য আলমাই যদি দিন নিয়ে কোরআন নিয়ে রসুলের সিরত নিয়ে আগায় আসে তাদের নেতৃত্বের সামনে কোনো হাবিজাবি পচারদা চেনালেদার কোনো নেতৃত্ব টিকবে সব ধ্বংস হয়ে যাবে এই জন্য আলামাইকারের দায়িত্ব হইল রসুল সাল্লাহামের সুন্নত অনুযায়ী রসুল যেমন নাকি নিজে গাজওয়াতগুলির মধ্যে শরীর হয়েছেন রসুলের চেয়ে বড় সিদ্দিক রসুলের চেয়ে বড় আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে বড় আলেমের খেদমত করে রসুলের চেয়ে বড় দিনের বিভিন্ন লাইনের সেবা করে আর কে ছিলেন কে হইতে পারে সেই রসুল সব সেবাকে স্টপ করে বারবার নিজের সশরীরে জেহাদে অংশ কি করছেন অংশগ্রহণ করেছেন সুতরাং নাইবে রসুলদের কাজ কি হবে বিভিন্ন স্থানে নিজেদেরকে গোটায় রাখা জড়ায় রাখা না বিভিন্ন এই কাজের সাথে সাথে নিজেদেরকে রসুলের মতো সেই মাঠের সিংহ পুরুষ বানায় ফেলা তখনই দেখা যাবে কি হবে ইনশাল্লাহ দিন আবার বিজয়ী হবে সাহাবাই কারামের সাথে আমরা যতটুকু মিলতে পারবো ততটুকু আমাদের কি হবে সফলতা আসবে অনামাই কারামের দায়িত্ব তো হলো এটা আমাদের তালেবে এলেন যারা আছে আমাদেরও দায়িত্ব হলো যারা আমরা যুবক আছি কোরআনে কারিম আল্লাহ তালা বলছেন যে এই কিছু ফিতিয়া কিছু যুবক তারা গুহায় গিয়ে কিনেছে আশ্রয় নিয়েছে পুরা পৃথিবী অন্ধকার কাফের মুশেক জাব্বার জালেমদের কি জুলুমে নিষ্পেষিত ইমান নিয়ে বাঁচতে পারতেছে না এই যুবকরা নিজেদের ইমান নিয়ে পাহাড়ের মতো মজবুত হইয়া তারা পাহাড়ে চলে গেছে আসলে বর্তমানে অন্ধকার যত গভীরই আল্লাহ সাহায্য তো মুসলমানদের সাথে এই সমস্ত নাস্তিক মোরতাদরা তারা তাদের পৃষ্ঠপোষক এই হাতিনা এই ক্ষমতাওয়ালারা এই সমস্ত শাসকরা এদের পৃষ্ঠপোষকতায় এদের প্রশ্রয়ে এদের সহায়তায় তারা নিজেদের এই সমস্ত এই কটুক্তিগুলি এই সমস্ত এফতেদারগুলি এই সমস্ত ফেতনা ফেসাদগুলি চালাইতে পারতেছে যে আমাদের পৃষ্ঠপোষক মুসলমানদের ইমানদারদের পৃষ্ঠপোষক কে আছেন আল্লাহ সুতরাং আমাদের ভয় কিছু আমাদের কোনো ভয় নেই এই জন্য ওলামাই কেরামের দায়িত্ব হলো মানুষদেরকে সৎ পথটা দেখানো আর অন্য অন্য যারা আছে তাদেরও দায়িত্ব হলো ওলামাই কেরাম যারা সৎ দেখাবে তাদের পিছনে কি করা চলা তাদের পিছনে চলা হ্যাঁ কোনো আলেম যদি এই পথে আসতে না চায় কেহ যদি নিজের দুনিয়া আশ্রয় ধরে রাখতে চায় সেই ক্ষেত্রে তা সে অনুসরণীয় নয় আল্লাহ তালা স্পষ্ট কোরআন শুরু বলছেন ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমান কওমান যদি তোমরা বের না হও তোমাদেরকে আল্লাহ তারা বাদ দিয়া কি করবেন নতুন আরেক গ্রুপ আনবেন আর তোমাদেরকে যন্ত্রণা দেয় কি দিবেন শাস্তি দিবেন আমরা এই মুহূর্তে রসুল সাল্লাহামকে এইভাবে অবমান করার পরে যদি আমরা এখন বের না হয় আল্লাহর আজাব এর থেকে আমরা কেউই কি করতে পারবো না বাঁচতে পারবো না এই জন্য আমাদের বের হওয়া খরচ এখন যারা বের হবে তাদেরকে আমাদের মানতে হবে আলী রাজি আল্লাহ বলতেছেন ইয়া হারিস লা ইউরাফুল হক বিল মানুষ দিয়ে হক চিনা যায় না ইয়ে ইয়ারিফুল হক তারই পাহলা তুমি হক আগে চিনো তারপরে আহলে হককে তাহলে তুমি কি করবা পাওয়া যায় আহলে হক কিছু লোক না কিছু লোক থাকবেই এখানে হক কি এই ক্ষেত্রে করণীয়টা কি কোরআনে কি বলে হাদিসে কি বলে রসুল সালামের আমল কি সাহাবাই কেরামের আমল কি ফোকাহাই কেরামের বক্তব্য এই ধরনের ক্ষেত্রে কি এজমা কি সুতরাং এই আলোকে যার কর্ম পদ্ধতি হবে সেই হবে সহিয়ালে সে সংখ্যায় কিও যদি হয় কমও যদি হয় السواد الأعظم والجماعة كي ما وافق الحق وإن كان وإن كنت في العالم وحدك ইবনি মাসুদ রাদিয়াল্লাহু বর্ণনা যে সারা পৃথিবীতে তুমি যদি একাও থাকো তাহলে হকের পক্ষে থাকলে তুমি হইলা জামা তুমি হইলা সাওয়াদে আজম সাওয়াদে আক্তার বলে নাই সাওয়াদে আজম বলছে সুতরাং আমরা মানতে হবে আমাদের আকাবিরদেরকে মুরব্বীদেরকে হলামাই কেরামকে কিন্তু যারা হকের পথে আসবে তাদেরকে কোরআন করিম আল্লাহ তালা বলছেন ইত্তাবি সাবিল আমান আনাবা ইলাইয়া আমার পথে যারা ধাবিত এদের পথটা তুমি ধরো ইত্যাদি মান আনা বাইনাইয়া বলে নাই যে আমার দিকে দাবিত তারে অঙ্গভাবে মানতে থাকো সে সাবিলে থাকো কার না থাকো তারেই মানবা চিরদিন এই যে বেদাতি গ্রুপগুলি বেদাত হয়ে গেছে বা বিভিন্ন জিন্দিক হয়ে গেছে মূর্ত হয়ে গেছে তাদের পূর্বপুরুষ কি ছিল অনেকগুলিরই কি ছিল ভালো ছিল আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দান করছে তোমরা তাদের হেদায়তের অনুসরণ করো তাদের অনুসরণ করো পায়নি কি তাদের হেদায়তের অনুসরণ করো কোন ব্যক্তি যখন হেদায়তের পথে না থাকবে তখন তাকে ছেড়ে দিতে হবে হেদায়তের পথে যে আছে তার পিছনে তখন ছুটতে হবে মানে হাদিসের রাস্তা সাহাবায়ে রাস্তা রাস্তা দেখাও যে রাস্তায় লোকেরা কি করছে চলছে মুনামালে চলছে সেই রাস্তাটা কি করো দেখা এই জন্য কারো মধ্যে যদি কোরআন এবং হাদিসের আল্লাহ পাকের দেওয়া এই নুসুসের স্পষ্ট বিধানের বিপরীত আমল পাওয়া যায় তাহলে সে আর কোথায় নাই অনুসরণীয় অবস্থানে নেই সাহাবাই কালামের ব্যাপারে বলা হয়েছে উলাইকাল্লাদিন হাদাহুল্লাহ ফাবি হুদাহুম তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করছেন তাদের হেদায়তের তোমরা কি করো অনুসরণ করো আহলে সুন্নত জামাতের একতেফা যে সাহাবাই কেরাম হলেন কি মেয়ারে হক এই সমস্ত ক্ষেত্রে মোরতাদের ক্ষেত্রে সাহাবাই কেরামের গৃহীত পদ্ধতি কি ছিল কিতাল ছিল সুতরাং আমাদের এখন গৃহীত পদ্ধতি কি হবে কিতাল হবে এখন কিসের অভাব বলেন আপনি সাহাবাই কেরামের জমাতের মধ্যে একশো ভাগের একশো ভাগ তারা কি ছিলেন মুজাহিদ ছিলেন একশো ভাগের একশো ভাগ আলেম ছিলেন একশো ভাগের একশো ভাগ সাইমুলাদিস ছিলেন একশো ভাগের একশো ভাগ হাফেজ ছিলেন একশো ভাগের একশো ভাগ ওয়াইফ ছিলেন একশো ভাগের একশো ভাগ কারি ছিলেন একশো ভাগের একশো ভাগ কি ছিলেন মুজাহিদ ছিলেন অন্যান্য গুলিও প্রয়োজন পরিমাণে কি ছিল অন্যান্য ক্ষেত্রগুলির কি পরিমাণ প্রয়োজন কি পরিমাণ ফজিল এগুলি সঠিকভাবে সাহাবাহিক রামের জানা ছিল না ছিল অন্যান্য ক্ষেত্রগুলির মধ্যে সাহাবাহিক রামের জমাতের মধ্যে কি পরিমাণ লোক তারা নিয়োগ করছেন আর জেহাদের ক্ষেত্রে কি পরিমাণ লোক তারা নিয়োগ করছেন দেখেন সেই সাহাবাই কেরামের জমাতের সাথে এখন বর্তমানে আমাদের জমাতটাকে মিলান দেখবেন যে সাহাবাই কেরাম অন্যান্য ক্ষেত্রে যেই পরিমাণ না হইলেই না সেই পরিমাণ কি করছেন নিয়োগ করছেন আর জেহাদের ক্ষেত্রে সবাইকে রাখছেন আর আমাদের অবস্থান রয়েছে কি জেহাদের ক্ষেত্রে কেউই নেই আর অন্যান্য ক্ষেত্র যেখানে আছে সেখানে আরো বেশি বানানোর চেষ্টাই করতেছে একটা বাস তিনটা চাকা চারটা চাকা একটা চাকা নাই একদিকে আর তিন দিকে চাক্কা আছে তখন আপনি কি করবেন যেই তিন দিকে আছে সেই তিন দিকে আরো চারটা বেশি করে লাগাইবেন না যেই দিকে নাই সেই দিকে চারটা ফিট করবেন সাহাবাই কেরামের জামাতের সাথে আমাদের মিল হইতে হইলে এই জেহাদের ক্ষেত্রে এখন আমাদের সংখ্যা কি করতে হবে বাড়াইতে হবে এই পথে আসলেই সাহাবাই কেরামের জামাতের সাথে বর্তমান মুসলিম জামাতের মিল হবে এবং আল্লাহ তাআলা সেই সফলতা কি করবেন আমাদেরকে দান করবেন এই জন্য আমার যুবক ভাই যারা আছে তালিব ভাই যারা আছে তাদেরকেও বিষয়টা যথাযথভাবে উপলব্ধি করার জন্য আহ্বান জানাইতেছি সাধারণ মুসলমানদেরকে আমি কোরআন করিমের একটা আয়াত বলে তাদেরকে একটা আহ্বান জানাইতেছি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঈসা আলাইহিস ইসলামের ভাষায় বলেছেন আউযু বিল্লাহি লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين ঈসা আলাইহিসসালাম হাওয়ারিয়িনদেরকে বলছে যে আমি তো আল্লাহর দিকে গমনরত ইলাল্লাহ কার দিকে দিতেছি আমি এখন আল্লাহর দিকে আমি তো যাবই আমি আমার দুনিয়া পরিত্যাগ করছি আমি মুহাজির হয়ে গেছি আমি আমার বাড়ি ঘর দিদি বাল বাচ্চা তো গ্রহণই করেন নাই তিনি আমি আল্লাহর পথে গমনরত এখন আমার সাহায্য করার জন্য তোমরা কে কে এই জন্য এখন বর্তমান পরিস্থিতিতে কিছু এমন পাগল রসুল সাল্লামের জীবনের জন্য জান ধারায় যাওয়া দরকার যারা নাকি আল্লাহ দিনের জন্য রসুল সালামের ইজ্জতের জন্য জান উৎসর্গ করবে এখন এদের সাহায্যকারী কে হবে সাধারণ জনগণদেরকেও এদের সাহায্যে এদের সহযোগিতায় পৃষ্ঠপোষকতায় এমন ভাবে আগায় আসা উচিত যেমন নাকি রসুল সাল্লাহ আলাইসলামকে মদিনাবাসী কি দিতে সহায়তা দিতে নিজেদের বাড়ি ঘর পরিবার প্রয়োজন আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা সেইগুলির উপর প্রাধান্য দিতে স্বাভাবিক মহাজনদেরকে যখন নাকি মদিনায় সেই ধরনের আনসার তৈরি হয়েছে আর মহাজেররা তাদের থেকে সেই ধরনের পৃষ্ঠপ্রসরতা পাইছে এই দুইয়ের সমন্বয়ে আল্লাহ পাক জেহাদকে অস্তিত্বে আনছে এবং দিন কি হয়েছে বিজয় হয়েছে এখনো যদি আমরা কিছু মানুষ এইভাবে রসুলের ইজ্জতের জন্য বের হয়ে যাইতে পারি ওই ভারতের মধ্যে রঙ্গিলা রাসুল ছিল এক প্রবন্ধক প্রবন্ধ লেখক রসুল সাল্লাহ বিরুদ্ধে কি কুচ্ছা রচনা করে দুই সহোদর ভাই তাদের জন্য কি হয়ে গেছে প্রস্তুত হয়ে গেছে নিজেরা তাকে গিয়ে হত্যা করে দিয়েছে সেই সময় ব্রিটিশ আদালতের মধ্যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সারা পৃথিবীর মুসলিম মুসলমান উকিল ব্রিটিশটাররা গিয়ে জমা হয়েছে তারা ছিল কিশোর বয়সে তাদেরকে কোনোভাবে বাঁচায় দেওয়ার জন্য তাদেরকে শুধু এতটুকু বলা হয়েছে যে তোমরা বলো যে আমাদের এই কাজটা ভুল হয়েছে তারা বলছে যে না আল্লাহ রসুলের সম্মানের জন্য আমরা তাকে হত্যা করেছি আমরা কোনো ভুল করি নাই তারা এই ভুল স্বীকার করতে রাজি হয়নি যার ফলে তাদের বিরুদ্ধে ফাঁসি রায় হয়ে গেছে রায় হয়ে যাওয়ার পরে আনন্দ যেদিন ফাঁসি কার্যকর হবে সেদিন দেখা তাদেরকে জিজ্ঞাসা করা হলো তাদেরকে অস্থির দেখা না অস্থির জিজ্ঞাসা করা হলো যে তোমরা অস্থিরতা তারপরে তারা বলতেছে যে আমাদের জন্য আবু বকর এবং ওমর রাজি আল্লাহ অপেক্ষা করতেছে রসুল সাথে এবং আবু বকর অপেক্ষা করতেছে এই জন্য কতক্ষণ গিয়ে মিলিত হবো এই জন্য আমরা অস্থিরতা দেখি আসলে আল্লাহ পাক আল্লাহর নবীর জন্য যখন এইভাবে আগায় আসবে আল্লাহ পাক সেইভাবেই তাদেরকে সম্মানিত করবে আল্লাহ পাকের ওয়াদা যে আমি ইমানদারদেরকে তাদের শত্রুর বিরুদ্ধে কি দিয়েছি সাহায্য দিয়েছি আল্লাহ পাক সাহায্য দিবেন আল্লাহ পাক যখন নাকি মুসলমান হাত আগে বাড়াবে তখন আল্লাহ পাক কি দিবেন সাহায্য দিবেন এখন আমাদের হলো করণীয় হলো সত্যটা বলে দেওয়া সত্যের পথে কি দেওয়া নেতৃত্ব দেওয়া আমাদের তোলাবাদের উচিত হইল সত্যের জন্য নিজের দুনিয়া নিজের যান জীবন উৎসর্গ করে দিয়া মা বাপ আত্মীয় স্বজন ভাই বেড়াদর ব্যবসা বাণিজ্য এইগুলির মায়া ত্যাগ করে আল্লাহ রসুলের মহব্বতে যাহাদের পথে কি হরা মা যাওয়া আর যখন নাইমা যাওয়া হবে ইনশাআল্লাহ আর সাধারণ মুসলমান ভাইদের দায়িত্ব হইল যারা নামতে পারে নামবে বাকিরা তাদের কি দিবে সাহায্য দিবে সহায়তা দেবে পৃষ্ঠপোষকতা দিবে তাদেরকে এই মোরতাদ বাহিনীর বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে এই সমস্ত শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ইনশাআল্লাহ আল্লাহ তালা বিজয় নিয়ে আসবেন কেউ যদি যাইতে রাজি না হয় এটা তো হইল শরীয়তের স্পষ্ট পথ এটা এই পথে যদি কেউ যাইতে না রাজি না হয় সে নিজে নিজেকে বঞ্চিত করবে ভাগ্য হারা হবে সে সে কপাল পুরা হবে আল্লাহ পাকের জন্য একদল ত্যাগ করবেনি ইয়া আল্লাহ দিন আমানু তোমাদের মধ্যে কেউ যদি দিন দেয় রসুল আদর্শ রেখে গেছেন মোর্তাদের বিরুদ্ধে কিতাল করা এটাও দিন ছেড়া দেওয়া কিছু লোক আছে একটা ইমান ছেড়ে দিছে ইসলাম ছেড়ে এটাও দিন ছেড়ে দেয় দোস্ত দিন ছাড় ছাড়ো আল্লাহ কি করবেন আল্লাপাক এমন কম নিয়ে আসবেন ইউহিবুহুম ওয়া ইউহিবুনাহু যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন তারা আল্লাহ পাক কি করে ভালোবাসে আদিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন মুমিনদের জন্য তারা দয়াবান হবে কাফেরদের ব্যাপারে তারা কঠিন কাফেরদের শত্রু হবে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ তাদের কাজ কি হবে জিহাদ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইন তারা যে জেহাদ করবে তাদেরকে কে জঙ্গি বলবে কে তাদেরকে এই সন্ত্রাসী বলবে কে তাদেরকে উগ্রবাদী বলবে কে তাকে জজবাতি বলবে কে তাকে মানে গুলুকারী সীমালঙ্গনকারী বলবে চরমপন্থী বলবে এই সব কিছু কি করবে না প্রয়া করবে না এবং এরাই হল সত্যিকার এদেরকে গুরু সময় অবস্থাটা আরো হবে আরো কঠিন হবে আরো সংগীন হবে সেই অবস্থায় চিকিৎসা কি পিতাল মাহাদি আলাইসালাম কোন ব্যবস্থা গ্রহণ করবেন পিতালের রাস্তায় গ্রহণ করবেন সুতরাং মাহাদির বাহিনী মাহাদির মিশনের যারা লোক হবে তাদেরও কাজ এখন এই দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে কি হবে পিতালই হবে এটা রসুল আলাইসলাম থেকে যে চালু হয়েছে কিতালের এই ব্যবস্থা এটা ঈসা আলাইসলাম পর্যন্ত কি করবে চলবে রসুল স্পষ্ট ঘোষণা দিয়ে গেছে আমার উন্মতের একটা দল হকের জন্য কিতাল করতে থাকবে ইলাইয়াউমিল কি পর্যন্ত আমার পর্যন্ত মুসলিম শরীফের ব্যবহার সুতরাং আর সমস্ত উন্মত একমত যে উন্মতের মধ্যে এই একটা হক দল কি করবে থাকবে বলেন সেই হকদারটা বর্তমানে কারা মুজাহিদিন যারা কিতাল করতেছে তারা সুতরাং আমরা কি তাদের সাথে হব না তাদের বিরোধী হব এখন আমরা নিজেদের জন্য নিজেদের সিদ্ধান্ত নিয়ে নিই যে রসুল তো বলে গেছেন যে একটা দল পিতালের উপর থাকবে কেমন পর্যন্ত এখন আলিমদের প্রতি আহ্বান হলো যে তারা কি করবেন হক কথাটা বলে দিবেন মানুষদেরকে মানুষদের পক্ষ থেকে তাদের উপর একটা ফরজ দায়িত্ব এই দায়িত্ব যদি তারা আদায় না করে কি আমাদের দিন এই মানুষগুলি তাদেরকে ধরবে যে এই লোকগুলি আমাদের কি কি করে নাই হক কথাটা জানায় নাই আবার মানুষরাও বাঁচতে পারবে না তাদের নিজেদেরও ফরজ যে হকটা কি কি করবে তারা জানবে নতুবা কিয়ামতের দিন সবাইকে রসুল সাহেব হাদিসের দৃষ্টান্ত দিচ্ছেন কি যখন নাকি সমাজের মধ্যে নাফরমানি হইতে থাকে অর্থাৎ যেন জাহাজের নিচে দিয়ে কি করে ফেলা হইতেছে ছিদ্র করে ফেলা হইতেছে যখন জাহাজের নিচে দিয়ে ছিদ্র করে ফেলা হইতে থাকে তখন সবার কাজটা কি ছিদ্র বন্ধ করা না জাহাজের উপরে তালে চিট নিয়ে একতলাপ করা রং লাগানো নিয়ে একতলাপ করা বাড়ির মধ্যে যখন ডাকাতি আক্রমণ করে তখন বাড়ির অধিবাসী সবার জন্য কাজ কি টাকা প্রতিহত করা না বাড়ির মধ্যে খাবার পাকানো না বাসর সজ্জা রচনা করা না ফুল বিছানা বিছানো আরে ফুল বিছানা বিছালেই তো আরামে ঘুমানো যায় খাবার পাকালেই তো আরামে খাওয়া যায় বাসর সজ্জা রচনা করলেই তো খুব আনন্দ ফুর্তি করা যায় ঢাকার তাড়ানোর মধ্যে কি এই মজা আছে এটা তো হাসানি গাইরিহি আর ওইগুলি তো হাসানলি আইনিহি এখন আপনি কি হাসানলি আইনিহি নিয়ে বসে থাকবেন না এই হাসানলি গাইলি যেটা জাকাত তারানো এটা করবেন লামাই কারামের এটা বোঝা উচিত যে এই জাকাত আক্রমণ করে দিয়ে বসে আছে এখন এই আক্রমণ প্রতিহত করা এটা সর্বাগ্রে ফল রসুল সিন্দিগি আমরা তাকাই হিরাকলা আক্রমণ করবে শুনছে সেই মুহূর্তে রসুল সবাইকে নিয়ে বের হয়ে গেছে দুই তিনজন কি মদিনায় রয়ে গেছিলেন কাবনে উমাইয়া রবি এদের প্রতি এমন তিরস্কার হয়েছে কোরআনের ভাষায় আলাইহিমুল আরদু বিমা রাহাবাত জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের উপর কি হয়ে গেছে সংকীর্ণ হয়ে গেছে এখন আমরা কি কাব ইবনে মালিক উমাইয়া রবির ভূমিকা পালন করব না হাজার সাহাবা ইকরাম যারা রাসূলের সাথে বেরিয়ে গেছেন তাদের ভূমিকায় থাকবে তাদের কি করা উচিত আমাদের ব্লগারদের সাথে মিলিয়ে এখন বাস্তব করণীয় যেটা এদের বিরুদ্ধে যুদ্ধে সবাই জাতীয় করা ওলামাই কালাম আপনারা ডাক দিন আপনাদের ইনশাল্লাহ কোটি কোটি মুসলমান এই দেশের যান দেওয়ার জন্য প্রস্তুত আছে তারা ইনশাল্লাহ যান দিবে আর যদি আপনারা ডাক না দেন আল্লাহর কাছে আপনাদের জবাবদিহি করতে হবে এবং আল্লাহ তালা অন্য যে কোনো কাউকে দিয়া এই কাজ ইনশাল্লাহ আল্লাহ পাক নিবে নিয়ে নিবেন আল্লাহ পাকের দিন কারো প্রতি কিনা মুখাপেক্ষী না আমরা হলাম আল্লাহর দিনের কি মুখাপেক্ষী दुनिया के बुत कदे में वो एक घर है खुदा का वो पास बा हमारा हम है पास बा उसका এই দুনিয়ার এই মাটির জগতের মধ্যে আল্লাহ পাকের সেই কাবাগর আমরা মনে করতেছি আমরা তার হেফাজত করি আসলে সে কাবার উচিলাই আমরা কি পেতেছি সংরক্ষণ নিরাপত্তা পাইতেছি আমরা মনে করতেছি যে আমরা ইসলামকে হেফাজত করব না না আমরা যদি ইসলামের হেফাজতে আগায় যাই তাহলে আমরা নিজেদেরকে হেফাজত করবো আমাদের নিজেদের হেফাজত হবে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমার করার